মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের একদিন আর ওই সাহাবি আগে আগে আটো রসুলে ওই বলে হার বলে জেনের মর্যাদা দুনিয়াতেও তোমার কাছে বেশি আখেরাতেও তোমার কাছে বেশি যার মর্যাদা বেশি তোমরা আন্দাজ করতে যারা বুঝতায় যাও তার অনুমতি ছাড়া বিশেষ কোন দরকার ছাড়া করে দিয়া তুমি আগে দিতে না ইসলামের একটা শিক্ষা এমনকি তফসিলের কিতাবে লেখা আছে কোন বুজুর্গ আল্লাহ আলিমদের লইয়া যদি হানিত হই তাই দিবা শুরু করুক তাকে শুরু করতাম আর নয় তাই আগে খানা শুরু করবা এর বাদে আমি খানা শুরু করতাম কেন কোন আল্লাহ আল্লাহ দিনদার তার আলিমদের লইয়া যদি হতে দিয়া হয়তো তাই কইয়া দিবা যে তোমরা আগে যাও আমি একটু দরকারে করে দিয়ে আইব আর নয় তাই আগে দিতে আমি করে দিতে এই আইনে লয় হয় মেরাজ সময় জিব্রাইল আগে দিবই না নবীরে আগে দিব এটা কিন্তু বুড়াদের মাঝে দেখা যায় জিব্রাইল বইছুন আগে দিয়ে আর নবীরে করে কারণ কাজটা হজরত মুসা আলাইসালাম সাত বছর বয়সে ঘটনাচক্রে ফেরাউনের বিবি আসিয়া লালন পালনের অধীনে গেল ফেরাউনের বিবি আসিয়ায় হজরত মুসা আলী ইসলামের লালন পালন করল তিরিশ বছর বুলকুচি সাত বছর বয়সে না একেবারে শিশুকাল হজরত মুসা আলী ইসলাম একেবারে শিশুকালে ফেরাউনের বিবি আসিয়ার লালন পালনের অধীনে গেলেন এবং শিশুকাল থেকে বুঝতে আর হত্যা কি হই দীর্ঘ তিরিশ বছর পর্যন্ত ফেরাউনের বিবি আসিয়ার কাছে লালিত পালিত তিরিশ বছর বয়সে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করিয়া মুসা ইসলাম ফেরাউনের দেশ থেকে ফেরালি আরেক দেশ মাদিয়ান শহর ওই দেশের নবী আসলাম সোহাইব আল ইসলাম ই দেশটানের লাগি অচিনা আছিল সোহাইব আল যখন খবর পাইলা যে একজন মুসাফির দিদি সে আইসি হই সোহাইব ইসলামের মেয়ের হাঁটাই হই যে তাহলে গিয়া আমার আমার বাড়ি দিয়ে আমার কথা হইয়া দাওয়াত দিয়া দিও হজরত মুসা আলাইহিস সালামের কাছে সই করেছেন মেয়ে আইয়া বলিয়া যে আমার আব্বা আমার দাওয়াত আমার লগে আইতা কিন্তু মুসা মেয়ে সাধারণ নিয়ম চলত না সাধারণ নিয়ম হইল আমি ভোট না আমি যাইতাম পরে দিয়া তুমি ভোট না তুমি আমার ভোট চিনে যাইতাই আগে দিই কিন্তু এখানেও বিশেষ কারণে এই নিয়ম চলতো না নিয়মের ব্যতিক্রম করা লাগবে তুমি আইতারে পরে দিয়া আমি যাইবো আগে দিই খেলে তুমি ভিন্ন মেয়ে আমি ভিন্ন পুরুষ তুমি যদি আমার আগে আগে হাঁটো ভোট নেয় আনিবার লাগি আর আমি যদি তোমার পরে পরে আমি তোমার বড় করার লাগি আমার ইচ্ছা না থাকলেও আমার নজর তোমার উপরে বলবো কাজে এখানে সাধারণ নিয়ম লঙ্ঘন করা লাগবে সাধারণ নিয়ম এখানে কার্যকর হবে না তুমি আমার পরে পরে থাকবে আমি আগে আগে যাইব তবে আমি যে পথ চিনি না তুমি পরে দিতে কি আমার পথ চিনাই যাই কিনা না যে কোনো টার্নিং এ গিয়া লেফট রাইট কইবাই मैं बोले दी क्या मुसल सब आगे दी दिया टाइमिंग को किया হইতে लेफ्ट राइट कौन के मुसल हुई उधर यहाँ এখানে স্বাভাবিক নিয়ম রক্ষা করা হয়েছে না স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম করা হয়েছে ব্যতিক্রম করা হয়েছে এইরকম মোহাম্মদ রসুল্লাহাম এবং জিব্রাহিম তারা দুজনের মধ্যে স্বাভাবিক নিয়ম হইল রসুলের আর পরে দিব কিন্তু এখানে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম জিব্রাহিম করে দি আর তার নিয়ে যে এখানে যে লইয়া দেবে তাকে আমরা আল্লাহ কি জগতের পথটা সামনে আমি আর আমি না যে আপনি আপনার আগে কি কইলি আপনার নজর আমার উপরে করলে গুণা হইব এরকম কোনো ব্যাপার নাই এই কারণে হজরত জিব্রাহিল আলী ইসলাম মোহাম্মদ রসুলের পিঠ করে দি আর তাই নারী দি এলাকাতে তুলে চললো আকাশে মেরাদের আসমান উড়া দেওয়ার সাথে সাথেও এক বুড়া বেটায় ডাকে কয় টাকা জবাব দিবা না আপি আসাইবা না রসুলের দিকায় জিবরাইল এই গুণা হে তখন জিবরাইল এবং এই গুণা হইল দুনিয়া এর বয়স সারা দুনিয়ার সমস্ত মানুষের বয়স চেয়ে বেশি দেখুন যদি এই গুণা হইল ইংলিশ জিবরাইল এবং এই গুণা হইল ইংলিশ কারণে আপনি পুরো অবস্থায় গেছি আর আপনি যাই আল্লাহর লোকে দেখা করে আইতা বের দুদক দেখতে আইয়া মধ্যে বের দুদকের পথ বাতাইতা তখন রসুল করিম সাল্লাল্লাহু সাথে না বুড়ার ভাই দিয়া চাইলাও না একটু বাদে এক ঘুরিয়ে থাকে ও মোহাম্মদ ওই দাও আমার এখান কথা উনি নিয়ে জিবরাই এখন সাবধান নবী এই বুড়ির ডাকে গদ দিবে না ফিরিয়া যাইবেন তাহলে জিগা কি বুড়ি হে তখন জিবরাই এখন এই বুড়ি হইল দুনিয়া এই বুড়ি দৈনন্দিন হাজার হাজার মানুষকে স্বামী বানাইয়া নিজের বুকে ধারণ করে আর কিছুদিন বাদে ওই এরারে লাভ মাইরা গুস্তান অবস্থায় কিছুদিন আগে স্বামী কিছুদিন বাদে গুরুস্থান হটাই যায় ই গুড়ি এই গুড়ির খাসত হয়ে গেল এই জন্য পৃথিবীর বিখ্যাত বলি আল্লামা ফরিদুদ্দিন আক্তার রহমতুল্লাহ রিয়ারি বলে দুনিয়া চুয়ারু তার আস্তাস

Nun oradan aldalarıyla, noya şalinle, noya kınla şalinle. আসলে কন্যা নয়া না শাড়ি নয়া যতটা মানুষ দুনিয়ার জন্ম ইয়া আয় আইয়া দুনিয়াটারে নয়া দেবে আসলে দুনিয়া নয়া না দেশে নয়া আসলে দুনিয়া নয়া নাই দেশ নয়া তোমার আগে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের এই গুলিয়ে স্বামী বানাইয়া করইলির আর তোমার স্বামী বানাইবার মানে আগে গুরুত্বটা হুকে দিছে তোমারে এই গুলিয়ে স্বামী বানাইয়া করইছে বেশি দিন বাকি নাই তোমারেও খাবার করাইয়া গুরুত্ব পাঠিয়ে এই গুলি কাজে রসুল কি গুলির ডাক যদি আপনি করে করে দিয়া যায় যে আপনার উন্মত বলতে দুনিয়ার লাগি পাগলিয়া আগেরা করিবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুরানটাকে ওজুয়াব দিলেন না দুইটাকে ওজুয়াব দিলেন আল্লাহ রসুলকে নিয়ে আসি ফিরিস্তা যেখান থেকে আকাশে উড়িয়া চলছিলেন কাবা শরীফের সামনে থেকে এখান থেকে পাঁচশত কিলোমিটার উত্তরে গেলেন পরবর্তী হালের মাপ দুঃখে পাঁচশো কিলোমিটার সে তখন কেউ জানতো না এখানে পাঁচশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার উত্তরে গিয়া দেখা গেল তারা তো আকাশে উড়ে চলছেন কিন্তু নিচে একটা ঘন খেজুরের বাগান দেখা যায় থেকে এক বছর পরে আপনি মক্কা শরীফ থেকে হিজরত ইহান হয় আপনি ইহানের বাসিন্দা হইলা

সর্বশেষে তারা দুজন বেতুল মুকাদ্দাসের আঙ্গিনায় গিয়ে বসবে এদিক থেকে আমাদের রসুল আল্লাহ যেগুলো এই বিস্তার মাধ্যমে ওখানে নিলা আর ওই দিক থেকে আল্লাহ খুব গতি ব্যবস্থায় আদম ইসলাম থেকে নিয়ে ঈসা ইসলাম পর্যন্ত যত নবী রসুল দিন দেখে গেছে সকল নবী রসুলদের আল্লাহ এটা উপস্থিত করিয়া দিয়া সমস্ত নবী রসুলদের মেয়েরাজের রাত্রে আল্লাহ আমাদের নবীর সাথে সাক্ষাৎ করাইয়া দিলাম একটু মুকদ্দসে কেমন করিয়া সম্ভব কেমন করে সম্ভব আল্লাহ সুহান আল্লাহ অক্ষমতার থেকে পবিত্র আমাদের পক্ষে যা কিছু সম্ভব না আল্লাহর পক্ষে তার সবকিছুই সম্ভব এইভাবে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বাইতুল মুকদ্দাসে সমস্ত নবী রসুলকে আল্লাহ একত্র করিয়া দিলা সমস্ত পয়গাম্বর বলতে জমাতে একটা নমাজ হইল এবং আল্লাহ রসুল

আমরা নবী যেখানে উপস্থিত এখানে অন্য কোনো পয়গাম্বরেরও ইমামতি করার অধিকার লাগে না আপনারা ইমতি যদি মোহাম্মদ কোন বাপের বেটা ইমামতি করত কাজেই ওই নাজি ইহতা হইতে না আর ইহতা হতে না এক পথে আবার হুকুম করা রসুল যে হাম উপস্থিতি হাম কোন নবীর মিম আমার দিবার অধিকার থাকে কাজেই রসুলকে যদি আপনার মধ্যে তো বা আজিরাতুল হোক ইমামতি করতে হাঁটায় না আর ইমামতি যদি করতে যে আজিরাতুল পেতে হাঁটায় এক কথা দেওয়া এখানে ঘটনা শেষ হইল তারপরে হজরত রসুল এখানে ইসলাম দলকে নিয়ে ইসরায়েল প্রথম আসমানে গেলেন আসমান ইসলামের সাথে দেখা হইল দ্বিতীয় আসমানে গেলেন ইসলামের সাথে দেখা হইল আরেক আসমানে গেলেন সাথে দেখা হইলো আরেক আসমানে গেলেন মুসা সাথে দেখা হইলো আরেক আসমানে গেলেন ঈসা সাথে দেখা হইলো আরেক আসমানে গেলেন ইব্রাহিম সাথে দেখা হইলো আরেক আসমানে গেলেন সাত আসমানে যে সাতজন পয়গম্বরের সাথে দেখা হইলো সাত আসমান গিয়া আল্লাহ রসুলের আসল আসল সুরতে আসল আকৃতিতে দেখলেন

আল্লাহর নবী আমরা কিতাব নিয়ে দিলাম আসক্তের নমাজ কিতাব নিয়ে দিলাম আসক্তের নমাজ এখন শুনো কাই আসক্তের নমাজে আল্লাহ রসুলের উপাধি কিতাব হাদিস যদি আল্লাহ রসুলে ফরমাই না সলাতু মিফতাহুল জান্নাহ নমাজ থাকে তাহলে মেরাজ থেকে আল্লাহর নবী আমরা আমরাকে কিতাব বেস্ট বেস্ট সাবিয়া সাথে অহন তোমরা যে উন্মাতে নমাজ পড়তে চায় না এ কিতা নিতে চায় না মেরাজের ঘটনা শুনিয়া যদি হামলানি লাগে মেরাজ থেকে আল্লাহ রসুলের যে জিনিস আনিয়া দিচ্ছেন কিটা নেওয়া লাগবো কিটা আনিয়া দিচ্ছেন ব্যস্তের দাবি বা ভক্তের নমা আর একটা দিতে উল্লেখ আছে সাহবায় কেরামের রসুলদের দিকে যখন রসুলের মজুর নামাজ ব্যস্তের দাবি তখন রসুলকে জিজ্ঞাসা হাবা হতে যে কলিমা হইল ইসলাম ধর্মের প্রথম ভিত্তি যেখানে দেশে সাবি হইল না নবাজ হইল ইসলাম ধর্মের দ্বিতীয় ভিত্তি যেখানে সাবি হইল জবাবে আল্লাহ রসুলে আসলে কলিমা ওই সাবি আর হইল সাবির দাম সুতরাং যে ব্যক্তির কলেমায় বিশ্বাস আছে নমাজের আমল নাই তার কাছে বেস্টের সাবি আছে দাঁত নাই মানে বুঝতে যাব বান্দার বান্দা স্বামী কি তালাকুলা ঠিক তেমনি ভাবে কলেমার বিশ্বাস লইয়া নমাজ না নমাজের আমল না লইয়া হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর হয়ে থাকলেও বেস্তের তালাকুলা দেয় তোমার যতক্ষণ পর্যন্ত প্রতি বেলার নমাজের বিনিময়ে দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসরের যার নামে শান্তি ভোগ করা না মেরাজের ঘটনার আগাগোড়া সবক শিক্ষা হইল এই কথা যে মেরাজটা কি আল্লাহর নবী আমরা পাপত্বের নমাজ নামে বেস্তের চাবি আনিয়া দিতই যদি আমরা নবী মেরাজ থেকে যে হালাল নেন তুমি ইহান যদি গ্রহণ করিতে মেরাজের সাবি রাইমু আর মেরাজ থেকে নবী যে জিনিস হান যদি আমরা গ্রহণ করি না হাসরের মাঠে মেরাজের সাবি হইতাম না ও কথা বল মেরাজের সাবি খেয়ে নিয়ে হইতালেন আপনার কথা নাই আমার আমার বলতে হবে মেরাজের সাবি সাইন নাই এমন দেওয়া যায় না ওই মেরাজের সাবি চাই আমার কথা বুঝি থাকলে ওটা মেরাজের সাবি কোন জিনিসের নাম খেয়ে নিয়ে দিছুন নবী হইতে খেয়ে নিয়ে দিছুন মেরাজের Yang menunggu tundar deh teh tabi lah di kan law teh deh teh talak ni lebai, adi kan law na teh deh teh talak tundar ada na. Allah yang mana yang mana merah deh goton ada sikka hisari, tobak hisari. বেহেস্তের স্বামী নামাজে গ্রহণ করার তৌফিক দান করবে ইবুগা আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন